টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বুঝার পদ্ধতি বিষয়ক অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছি যে কোরআন বোঝার জন্য মহান আল্লাহ রাব্বুল ইজাদ বিভিন্নভাবে বিষয় অবতারণা করেছেন বিভিন্নভাবে হেদায়েতকে উপস্থাপন করেছেন তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হল প্রবাদ বা উপমা দৃষ্টান্তের মাধ্যমে একটা কঠিন বিষয়কেও সহজবুদ্ধ করে সহজে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই প্রবাদের আশ্রয় নেওয়া হয় ব্যবহার করা হয় পবিত্র কোরআন শরীফে এ জাতীয় বহু আয়াত আছে যেখানে প্রবাদের মাধ্যমে সেই বিষয়গুলোকে সহজ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তো আজকে আমরা আলোচনা করব যে প্রবাদের মাধ্যমে কিভাবে এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে যে একজনের আমল অন্যজনের আমলের উপরে নির্ভরশীল না বা অন্যজন যদি আপনার কাছাকাছি যার উপরে আপনি নির্ভরশীল সে যদি সৎ কাজ না করে তাহলে আপনি সৎ কাজ করতে পারবেন কি না অথবা সে যদি সৎকর্মশীল হয় তার উপরে আমি নির্ভর করে থাকলেই আমার জন্য যথেষ্ট হবে কি না এই যে একটা মৌলিক বিষয় এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা তাহারিমে দশ এগারো বারো এই তিনটা আয়াতের ভিতরে অত্যন্ত সুস্পষ্টভাবে পরপর তিনটা দৃষ্টান্ত এবং মেশাল ব্যবহার করেছেন তো এখান থেকে আমরা আলোচনা করব এবং আজকের এই বিষয়গুলো আলোচনায় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা প্রথমেই আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব আমাদের পাশে আছেন জনাব ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট বিশিষ্ট আলমীদিন শেখ শহীদুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত আলোচক বৃন্দ আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম এবং মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি তো আমরা আজকে যে বিষয়টায় আলোচক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যে পবিত্র কোরআনের সুরায় তাহারিমের দশ নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন আউজবুল্লাহ মিনা শৈতান রাজিম জারাবাল্লাহু মাসাল্লাহ কাফারু ইমরাত নোহি ও ইমরাত লুত এই আয়াতের ভিতরে মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যে বিষয়টা সেটা হলো হজরত নুহ আলাইসাল্লাম হজরত লুত আলাইসাল্লাম দুজন অত্যন্ত সম্মানিত নবী ছিলেন কিন্তু তাদের অত্যন্ত আপনজন তারা কি কাজ করেছিল এবং তাদের সেই কাজের পরিণতিতে তাদের কি পরিণত হয়েছিল এবং এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা যে মৌলিক শিক্ষাটা লাভ করতে পারবো অথবা যে বিষয়টা পবিত্র কোরআন এই উপমার মাধ্যমে প্রবাদের মাধ্যমে আমাদেরকে দিতে যাচ্ছে সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ অবগত হব তো এই জন্য আমি এক এক করে আপনাদের সাথে আমাদের আলোচকবৃন্দের বক্তব্যগুলো উপস্থাপন করব তো আমি প্রথমে শেখ মাদানির দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝিয়ে দিবেন যে দৃষ্টান্তটি আল্লাহ রাবুল আলমিন সুরাত হারিম এর দশ নম্বর আয়াতে আলোচনা করেছেন যারা কাফের তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী দৃষ্টান্ত দিচ্ছেন যে একজন ভালো মানুষের ঘরেও কাফের থাকতে পারে অনুরূপভাবে পরবর্তী আয়াতে আবার দৃষ্টান্ত দিচ্ছেন একজন কাফের ঘরেও ভালো মানুষ থাকতে পারে এখানে কিছুটা আমাদের জন্য পার্থক্য রয়েছে আবার আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রথমে যে দুজন দৃষ্টান্ত দিলেন নূহ আলহ সালাতাম এবং লোত আলহ সালাতাম তারা দুজন সাধারণ মানুষ না আল্লাহ সুবাহ তাল্লার পক্ষ থেকে সর্বপ্রথম পৃথিবীর বুকে যিনি রাসুল হিসাবে এসেছেন তিনি হলেন নূহ আলহ সালাতাম অনুরূপভাবে আরেকজন নবী তিনি হলেন লুত আলহ সালাতাম কিন্তু তাদের দুজনের ঘরেই তাদের শুধু ঘরে নয় সহধর্মিনী যারা তন্ত আপনজন আপনজন তারা আবার তাদের যে দিন তাদের যে ইমান সেই দিন ও ইমানের উপর ছিলেন না বরং তারা কাফের ছিলেন তো এখানে আমরা এই দৃষ্টান্ত থেকে একটা দিক বুঝতে পারি এই যে একজন কাফের হলে আরেকজন যদি মমিন হয়ে থাকে কতকগুলি ক্ষেত্রে আমরা একজন সে ভালো কাজ করলে তার ভালো কাজের সমস্যা নেই তবে স্বামী স্ত্রীর বিষয় তাদের যেমন ছিল আমাদের ইসলামে সেই ধরনের স্বামী স্ত্রীর সুযোগ নেই তাহলে একজন স্বামী ও স্ত্রী উভয়ের মাঝে যদি ধর্মের ভিন্নতা হয়ে যায় তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক বজায় থাকে না সেটা ছিন্ন হয়ে যায় তবে যদি এতটুকু হয় ধর্মের ভিন্নতা হয়নি কিন্তু একজন খুব ভালো দিনদার আরেকজন দিনের ব্যাপারে উদাসীন তো এক্ষেত্রে যে দিনদার তিনি স্ত্রীও যদি হয়ে থাকেন বা স্বামী যদি হয়ে থাকে তিনি যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভালোভাবে সন্তুষ্টি করে চলতে চান ইসলামকে ভালোভাবে মেনে চলতে চান তাহলে অপরজন যদিও কিছুটা উদাসীন হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তাহলে এটা তার জন্য কোনো বাধা বা প্রতিবন্ধকতা হবে না এটাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখানে বোঝাচ্ছেন বরং অপরের যে ত্রুটি সেই ত্রুটির কারণে একে ধরাও হবে না তবে এর দায়িত্ব যতটুকু এই দায়িত্ব যদি সে পালনে ত্রুটি করে তাহলে তাকে অবশ্যই সেজন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে ধন্যবাদ শেখ মাদানি আপনাকে যে এই উপমার দ্বারা এই প্রবাদের দ্বারা আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মগুণেই পরকালের যে মুক্তি সেটা নিশ্চিত করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি চার খুব নিকটতম ব্যক্তি যারা জি জি তারা কাফের না ইমানদার তাদেরকে ডেকে বলছেন আব্বাস রাজি আল্লাহকে ডেকে বলছেন তার ফুপি সফিয়া রাজি আল্লাহ তালা আনহাকে ডেকে বলছেন এমনকি নিজের কলিজার টুকরা ফাতেমা রাজি আল্লাহ ডেকে বলছেন বলছেন সালিনি মিম্মালি আমার দুনিয়াতে আমার যদি কোনো সম্পদ থেকে থাকে এগুলি তুমি কিছু চাইতে চাও চাইতে পারো কিন্তু জেনে রাখো আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদের বিন্দুমাত্র কোনো কাজে আসব না তাহলে সে এখানে আল্লাহ রাবুল আলমীর কাছে বাঁচতে চাইলে নিজেকে নিজের সম্পদ অর্জন করে অর্থাৎ পরকালের সেই পাথেও সেটা সংগ্রহ করে তাকে যেতে হবে থেকে আমরা সেটা জানি এই আয়াতের ভিতরে জি জি জারাবাল্লাহু মাসালান কাদের জন্য তো কাফেরদের জন্য দুইটা অবৈধ নারীর মাসাল এটা কি ধরনের একটা মাসাল হলো অবশ্যই কোরআন সে অত্যন্ত বিজ্ঞানময় ভাষা শব্দ বর্ণে একটি অসাধারণ চ্যালেঞ্জিং গ্রন্থ এখানে আমি যে মাসালটির দৃষ্টান্তটি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝতে পারছি যে নোয়া আলাই সালাতাম একজন শ্রেষ্ঠ নবী ছিলেন আবার লোত আলাই সালাতাম একজন শ্রেষ্ঠ নবী ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের সময় যারা কাফের এদের সঙ্গে তাদের উদাহরণ দিচ্ছেন উদাহরণটা কি মাসালটা কি সেটা হলো যে দেখো নু আলাইসাল্লামের কাউম যারা অবৈধ হয়েছিল এরা পানিতে ডুবে ধ্বংস হয়েছে লোত আলাইসাল্লামের কাউম যারা অবৈধ ছিল এরা মাটি চাপা পড়ে ধ্বংস হয়েছে এবং এই ধ্বংস কাজের ক্ষেত্রে তাদের দুজন স্ত্রী যারা তাদের স্বামীর আনুগত্য স্বীকার না করে বরং কাফেরদের দলভুক্ত হয়েছিল তারাও ধ্বংস হয়েছে সুতরাং আরবের কাফের মুশ্রিক বেইমান যারা আছো যারা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আত্মীয় স্বজন মেবি হতে পারো এমনকি রাসুলের চাচা আবু তালেবের কথা এখানে এসে যায় যে শেষ পর্যন্ত কালেমা পড়তে পারে নাই এটা তাদের জন্য ছিল একটা মাসাল যে হ্যাঁ আরবের লোকজন তোমরা সতর্ক হয়ে যাও এটা মনে করো না যে তোমরা রেহাই পাবে কারণ এটা আল্লাহর আজাবের মাসাল যে নু আলাইসাল্লামের কেই কিন্তু পানিতে ডুবিয়ে নিঃশেষ করা হয়েছিল এটা তাদের উপরে ছিল গজব আবার লুত আলাইসাল্লামের কাউমকে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছিল আর এই ধ্বংস কর্মে লুত আলাহিসাল্লামের স্ত্রী এবং নু আলাহিসাল্লামের স্ত্রী দুইজনের সেখানে সামিল ছিল অবাধ্যতার কারণে স্ত্রী হয়েও কোনো রেহাইয়ের সুযোগ নেই নবীর স্ত্রী হয়ে তারা কিন্তু রেহাই পায় পায়নি এটা ছিল আরবের কাফেরদের জন্য একটা বিশাল বড় মারাত্মক ভয়ঙ্কর সতর্কবাণী যে তোমাদের জন্যও কিন্তু সেরকম শাস্তি অপেক্ষা করতে পারে আর দ্বিতীয়টি হলো ওয়ালা তাজির ওয়াজিরাতুন ফিজরা ওখরা অন্য আয়াতে যেটা বলে দিয়েছেন নবী হলে যে স্ত্রী পার পাবে অথবা স্ত্রী নামাজ পড়লে যে স্বামী পার পাবে এটা কখনো আশা করা যেতে পারে না যেটা আমাদের শাহেখ শহীদুল্লাহ খান বলছেন ডক্টর আহমদুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে ইনশাল্লাহ ফিরে আসব আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. السلام عليكم ورحمة الله وبركاته الملك little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ তা আমরা শায়েক ইউসুফ আব্দুল মজিদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রবাদটার আলোকে এই বিষয়টাকে আপনি আমাদেরকে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করবেন পুরো বিষয়টাকে আল্লাপাক মেসাল হিসেবে উল্লেখ করেছেন যে আমি কাফেরদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করছি যেটা বাস্তব দৃষ্টান্ত সে বাস্তব দৃষ্টান্ত যে তোমরা কাফেররা তোমরা তো কোনো নবীর আত্মীয় না কোনো নবীর স্ত্রীর মতো আপনজন না তোমরা কুফুরি করে কি করে নাজাদ পেতে পারো আল্লাহ তালা আমাদের সামনে বিষয়টি স্পষ্ট করে তুলে ধরছেন যে নু আলাইসাল্লামের মতো জলিলুল কদর নবী লুত আলাইসাল্লাম তিনিও জলিলুল কদর নবী ছিলেন কিন্তু তাদের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাদের ব্যাপারে কোনো রকমের কনসিডার করেন নাই কোনো ফেভারেবল কনসিডারেশন যেহেতু being a wife of perfect you also will be save and rescued এটা আল্লাহ করেন নাই কনসিডার যে কোনো কনসিডার করেন নাই জাল্লাপাক তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটা হচ্ছে নবী তাদের ব্যাপারে কোনো সুবিধা করতে পারেন নাই নবী তাদের কোনো স্ত্রীর কোনো সুবিধা করতে পারেন নাই জি এখানে একটা বিষয় যেটা বলা হয়েছে যে খেয়ানতের কথা বলা হয়েছে খেয়ানতের কথা বলা হয়েছে খেয়ানতের অর্থ হচ্ছে নবীর যে হ্যাঁ, দায়িত্বটা ছিল হ্যাঁ। সেটা তারা করে নাই সঙ্গে সহযোগিতা সেটা করে নাই এরকম স্ত্রী তার সঙ্গে সহযোগিতা করেননি করেনি তা যার ফলে আল্লাহ তালা তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত স্পষ্ট ঘোষণা করেছেন ওয়াকিল মা জাহান্নামে যারা গেছে তোমরাও তাদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করো ধন্যবাদ আপনাকে যে এই কথাটা শেষে যেটা বললেন যে ওরা শুধু খেয়ানত করেছে নবীর স্ত্রী হিসেবে তাদের যা দায়িত্ব ছিল করা ওহির দাওয়াতে সহযোগিতা করা এই কাজটা তাদের উপরে এমনি পড়ে যায় কিন্তু সেইটুক তারা না করার কারণে যে খেয়ানতটুকু হয়েছে দায়িত্ব অবহেলা হয়েছে সেইটুকের কারণেই দেখা গেল যে আল্লাহর আজাদ থেকে মুক্তি পাবার কোনো সুযোগ তারা পায়নি নবী হয়ে তারা কোনো হেল্প করতে পারেনি নবীর স্ত্রী হয়ে কোনো তাদের কোনো কল্যাণ কল্যাণ হলো না তা আমরা ডক্টর আহমদুল্লাহ আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ যারা কাফের জি তারা কি করে আল্লাহর দরবারে তো ডক্টর আহমদুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করবো আমরা যে আমাদের সমাজে একটা এরকম কথা চালু আছে যে নবীর উসিলায় অনেক মানুষ সুপারিশ যাবে একজন ভালো মানুষ যে জান্নাতি হয়ে যাবে তার উচিলায় সে যদি সুপারিশ করে দশজন জাহান্নামীকে সুপারিশ করে নিয়ে চলে যাবে তো এখানে আমরা নবীদের স্ত্রীর ব্যাপারে যে এটা শুনতেছি ওইটার সাথে একটু মিল করে যদি আমাদের এখানে আমি আর কি সম্মানিত পরিচালক আপনার কথার সঙ্গে আমি যেটা দ্বিমত পোষণ করবো যে আমরা একটা কথা শুনতেছি জি সাধারণ মানুষের ভিতরে প্রচলিত বহু কথা আছে জি এই কথাগুলোর তো কোনো ভিত্তি থাকতেও পারে নাও থাকতে পারে জি কিন্তু আমাদেরকে সুনিশ্চিতভাবে জনগণের কাছে মানুষের কাছে বিশ্বাসীর কাছে যে মেসেজ পৌঁছাইতে হবে সেটা হলো আল আনুল করিমের বাণী ফামাইয়া আমল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া আমল মিসকালা জাররাতিন সারাইয়ারা এখানে সে যা আমল করবে সেটা ভালো আমল হোক সৎ আমল হোক অথবা মন্দ আমল হোক এটা সে পাবে আবার কেয়ামতের ময়দানে তাকে তার হাতে সেই আমল নামা দেওয়া হবে এই আমল নামার ব্যাপার আল্লাহ সুবাহ কোরআনে অন্য আয়তে বলছেন ওলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা ওখরা কেউ কারো বোঝা বহন করবে না কেউ কারো পাশে থাকবে না অন্য আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ইয়মাইয়া ফিরুল মার উমিন আকিহি বা উম্মিহি ও আবিহি ও সোয়াহিবাতিহি বা বানিহি কেউ কারো পাশে দাঁড়ানোর সেদিন অবকাশই পাবে না সুতরাং এই যে আমাদের সামনে আমাদের সমাজে কিছু কথা সস্তা কথা এগুলো অনেক সময় আমাদের ওয়াইজ বৃন্দ আছেন যারা ওই যে বক্তৃতার মাহফিলকে জমানোর জন্য আবেগ তৈরি করার জন্য সাধারণ শ্রোতাদেরকে বিমোহিত করার জন্য হয়তো এমন এমন কিছু কথা বলে ফেলেন যে বলো কোরআনের আয়াতের অথবা কোরআনিক যে বিধানের পরিপন্থী হয়ে যায় যে ব্যক্তি নিজে আমল করবে না সে ব্যক্তি কি করে সে আরেকজনের উসিলা ধরে সে জান্নাতে যাবে যেখানে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজের কন্যা ফাতে মারাদি আল্লাহ তাল আন্নাকে বলতেছেন যে তুমি তোমার নিজেকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও কেয়ামতের ময়দানে আমি তোমাদের কথা ভুলে যাব। এই কঠিন সংবাদের পরে কি করে একজন ব্যক্তি কথা বলতে পারে যে উমুকের উসিলায় তার সব পার হয়ে যাবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি অপরাধ করে গোনা করে আল্লাহ সুবাহান তার জন্য কিন্তু এই সুসংবাদ দিয়েছেন যে লা মির রাহমাতিল্লা আমার রাহমাত থেকে তোমার হতাশ হওয়ার কারণ নাই ইন্নআল্লাহবা জামিয়া আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করে দিবেন কিভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ সুবাহান ওয়া তাআলার কাছে নিবিষ্ট মনে তার গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে তৌবা করে এই তৌবার সাবান দিয়ে তার হৃদয়ের সেরেক এবং কুফুরির কালিমাকে যদি কোনো ব্যক্তি ধৌত করে ন্যাক আমল করতে পারে আল্লাহ সুবাহন তালা তার জন্যই নাজাতের ব্যবস্থা করবেন রসুল করিম সাল্লাহ উম্মদ যারা রসুলের আদর্শ তার দিন অনুসরণ করেছেন হয়তো কোনো ক্ষেত্রে হয়তো কোনো একটা কোনো বিষয়ে ত্রুটি হয়ে গেছে যে কোরআনের যেখানে সাফাতের কথা বলা হয়েছে যে আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন হ্যাঁ, সে সাফাত করবে কোরআন সাফাত করবে রোজা সাফাত করবে এবং রসুল সাল্লাহ সাল্লামের সাফাত ইয়ামুল কিয়ামত হাক্কুন এই বিষয়ে তো আমাদের আকিদা যে রসুল সাফাত করবেন না এটা তো আমরা বলতে পারি না এ তো অবশ্যই ডক্টর আহমদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ পরে আপনি যেটা বলছেন আমাদের কথাটা স্বীকার করার মতন হয়ে গেছে যে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিভিন্ন বক্তব্যের লাগামহীন বক্তৃতার কারণে হতে পারে অথবা তাদের কাছে কোরআন শরীফের হেদায়তটা সঠিকভাবে না পৌঁছার কারণে অথবা ভুল বুঝাবুঝির কারণে হতে পারে কোনো সন্দেহ নাই আহলুসুন্নওয়াল জামা এর আকিদা হলো সাফা অবশ্যই কার্যকরী হবে হক সেটা তবে সাফাতের যে পাইকারি খেলা জি জি জি এই বিষয়টিও আমাদেরকে একটু হ্যাঁ, সতর্ক হওয়া দরকার আজকে সাফাতে করেছেন যে সাফাতের এখানে সাফাতের যে টিকিটও বিক্রি হয় হ্যাঁ, যে সাফাতেরই পেয়ে যাব আমাকে আর কিছু করতে হবে না হ্যাঁ, এটা হ্যাঁ। নয় আমরা এখানে বলবো যে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমেও সাফাত সম্পর্কে আলোচনা করেছেন জি সাফাতের জন্য উল্লেখযোগ্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মাং যাল্লাযী ইল্লা বিইজনি যিনি সুপারিশ করবেন তার আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম তিনি কেমতের দিন সর্বপ্রথম সুপারিশ করবেন করলেও তিনিও সুপারিশ করার অধিকার রাখেন না যতক্ষণ না আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে অনুমতি দিবেন দেন যে একটি বড় হাদিস যেটি রয়েছে যে সব নবীদের কাছে নৌ আলাইসালামের কাছে ইব্রাহিম আসসালামের কাছে থেকে শুরু করে সবার কাছে যাবে শেষে যাবেন তারা মোহাম্মদ সাল্লামের কাছে তিনি আসে কি করবেন আসলে আমার কাছে ঠিক আছে আমি সুপারিশ করে দিলাম না বরং তিনি বলছেন যে আল্লাহর কাছে শেষ দায় পড়ে যাবেন এবং শেষ দায় আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর প্রশংসা বন্যা করবেন তারপর আল্লাহ বলবেন তাহলে এই জন্য প্রথম শর্ত হলো সাফাতের যিনি আমার জন্য সুপারিশ করবেন তাকে আল্লাহ সুবাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে দ্বিতীয় শর্ত হলো যার জন্য সুপারিশ করা হবে আল্লাহ রবাহ আলম বলছেন সুপারিশ হলো তার জন্য যার প্রতি সন্তুষ্টি সন্তুষ্টি আছে যেই লোক জীবনে ইসলামের ধারে কাছে থাকবে না আর যদি কারো কাছে খালি বায়াত হয়ে গেলেই কি এত সহজে সুপারিশ আবার এরপর আল্লাহ রহসালাম কার জন্য সুপারিশ করবেন সেটাও তিনি বলছেন আবু যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল বিশাফা দিন আপনার সুপারিশ পেয়ে কে সৌভাগ্যশীল হতে পারে তিনি কি বললেন বললেন মান কালা ইলাহা ইল্লাল্লাহ কালবি যে ব্যক্তি তার অন্তর থেকে লাহ বলবে মানে যেটার মাঝে কোনো শেখের গন্ধ থাকবে না বরং আরো অন্য হাদিসে তিনি বলছেন সাফা আতি হিয়া লিমান লাম ইউশরিক বিল্লাহি সাইয়া আমার এই সুপারিশ হলো তার জন্য কাজে আসবে যে আল্লাহ সুবাহান তাল্লাহর সাথে কোন শেরকে লিপ্ত হয় না তাহলে আজকে যারা ওসিলা ধরতে গিয়ে আল্লাহর সমকক্ষ বানাই ফেলছি তারা তো এক প্রকার শেরকেও লিপ্ত হয়ে যাচ্ছে অবশ্যই তাহলে এই শেরকে লিপ্ত যারা হই তাহলে এরা তো আল্লাহ রসুলামের সুপারিশেরও হকদার হয় এখানে আমাদের আজকে যে মাসালের আয়াতটি উল্লেখ হয়েছে কাফেরদের জন্য এখানে যে মাসালটি দেওয়া হয়েছে যে ইমরাতা নোহ এবং লোত এই দুইজনের জন্য স্বামী হিসাবে আছেন দুইজন নবী নবী তারা তো তাদের স্ত্রীদের জন্য কোনো সাফায়াত করার সুযোগই পাচ্ছেন না কারণ তাদের পরিণতি আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো এটা আমাদের কাছে কিন্তু সুস্পষ্ট একটা দলিল হয়ে যাচ্ছে যে কেউ যদি আল্লাহ সুবাহর যে মূল দাবি তার ইবাদত ইবাদতের যে শর্ত শির্ক মুক্ত হওয়া এবং এখানে যদি সে খেয়ানত করে অথবা শির্ক করে তাহলে তার জন্য আর কোনো সাফাহাতের সুযোগ থাকতেছে না এই আয়াতের মাসাল দেওয়া হয়েছে এই মাসালটা অবশ্যই এই অর্থ প্রকাশ করে যে নবীগঞ্জ যেখানে তাদের স্ত্রী যাদেরকে আমরা কি বলি জীবন সঙ্গিনী বলি যাদেরকে নিয়ে যে আপনার যে বিষয়টা এখানে স্পষ্ট করে আমরা বলতে পারি যে ধর্ম ব্যবসার নামে হ্যাঁ, হ্যাঁ। মানুষের থেকে ধনসম্পদ বক্ষণ করা এবং তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে তোমাদের আর কিছু করার দরকার নাই হ্যাঁ, হ্যাঁ। আমাদের যথেষ্ট আমাদের সম্পূর্ণ বিভ্রান্তি দলালে মুবিন এবং গুমরাহি ছাড়া আর কিছু না সেটাই আমরা শরীয়তের আমল সম্পূর্ণ করব এবং সাফাতের যোগ্যতা অর্জন করব আল্লাহর রহমতের আশা করব আল্লাহর প্রিয় হাবিব তিনি আমাদেরকে জি জি সাফাত যদি করেন তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ হবে শেখ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে আজকের এই প্রাণবন্ত আলোচনা থেকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে আমরা অনেকে মনে করি যে একজনের ওসিলা ধরে অথবা অন্য যে কাজ করতেছে তার কাজের ওসিলায় আমি কিচ্ছু করলাম না বসে থাকলাম তাতেও আমার কোনো সমস্যা হবে না কারণ আমি আমার সব কিছু সুপোর্ট করে দিয়েছি অমুকের হাতে ফুলানের হাতে তো এখানকার আজকের যে প্রবাদটা পবিত্র কোরআন শরীফ থেকে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি আমাদের আলোচকবৃন্দ সুন্দরভাবে আলোচনা করে ক্লিয়ার করে দিয়েছেন যে নিজের পরকালে মুক্তির জন্য নিজে কর্ম করে যেতে হবে নিজের ইমান লাগবে নিজের আমল লাগবে নিজের অতাবসবুল হাক্কে অত সাবরে ধৈর্য ধরা লাগবে সত্যে অটল থাকা লাগবে আমরা আশা করব আজকের এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন পবিত্র কোরআনের এই হেদায়ত থেকে আমরা সবাই হেদায়ত লাভ করব এই আলোকে আমরা সবাই আলোকিত হব আপনাদের সবার জন্য আমাদের সবার জন্য এই দোয়া রেখে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান ও আমন্ত্রণ রেখে এবং উপস্থিত মেহমানদেরকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ তার প্রথম অঙ্গ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা কোন মাবুদ নেই একমাত্র আল্লাহ হাজ এবং জাকাতের আদায় আল্লাহর আদেশটাকে সে পালন করে মাত্র নামাজ এবং রোজার ফজিলত আমাকে অন্যত্র আর এক দুনিয়ায় যেতে হবে সেখানে গিয়ে তার ফল আমি ভোগ ফল আমি ভোগ শেখ বদরুদ্দোজান নাদবি ইমানের ছয়টি আরকান মজবুত আছে আমার কাছে ইমানের দিক দিয়ে আমার মনের ভেতরে দুর্বলতা নেই কে করে সুন্দরভাবে ভালো এবং মন্দের মাঝে তফাত ইমানের হাকিকাত প্রতি শনিবার সন্ধ্যার পাঁচটায় আপ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে নসিহত পেশ করবে